المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطش فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبع آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الله رب العالمين الدرباري লাখ কোটি শুক্রে আদায় করেছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে একটি আয়াত এবং হুজুরফাক সাল আলহি আসাল্লামের বহু হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি নির্ধারিত সময়ের ভিতরেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ গত সপ্তাহে আমি আপনাদের সম্মুখে যে হাদিসটি নিয়ে আলোচনা করেছিলাম এই সপ্তাহেও আমি সেই হাদিসটি পড়েছি হুজুরফাক সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক এক নাম্বার হক ইজা লাকি তাহু ফাসাল্লিমা আলাই নবী বলেছেন যখন তোমার সাথে কোনো মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে তুমি তাকে সালাম করো ফাসাল্লিম আলাই সালাম দেওয়া এটা নবীর সুন্নত তাই আমরা মুসলমান ভাইকে দেখার সাথে সাথেই আমরা সালাম দিব বিশুদ্ধ সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ এমনভাবে সালাম দিব যাতে করে যাকে আমি সালাম দিচ্ছি সে শুনে আর উত্তর দাতা উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেছেন এই জন্য উত্তর দাতা আমরা সালাম দাতাকে উত্তর শুনে দেওয়ার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার <clears throat> ওয়াইজা দাগা দাআকা ফাজিবহু তোমার মুসলমান ভাই যদি তোমাকে কোনো কাজের জন্য দাওয়াত দেয় ডাক দেয় আহ্বান করে তুমি তার ডাকে সাড়া দিবে যে কারণেই সে ডাক দেখ না কেন গভীর রাত <clears throat> তুমি তোমার পাশের ঘর থেকে চিৎকার শুনেছ বাঁচাও বাঁচাও এমন একটি চিৎকার যখন তোমার কানে এসে গেছে সুতরাং মুসলমান ভাই হিসাবে তুমি তার ডাকে সাড়া দেওয়া এটা জরুরি তোমার জন্য কর্তব্য তোমাকে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে কোনো মুসলমান ভাই তোমার যদি সময় সুযোগ থাকে তুমি তার খাবার দাওয়াতে তুমি তার দাওয়াত গ্রহণ করতে হবে দাওয়াত দাতা ছোট লোক কিংবা বড় লোক এ ধরনের বাছাবাছি না করে যেই দাওয়াত দেয় আমি তার দাওয়াতে সাড়া দেওয়ার চেষ্টা করব দাওয়াত কবুল করা সুন্নত দাওয়াত দাতার পক্ষ থেকে দাওয়াত আসার পর আপনি দাওয়াতটি প্রথমে কবুল করবেন যে বা ইনশাল্লাহ আমি যদি সুযোগ পেয়ে থাকি অবশ্যই যাব পরে যদি সুযোগ না থাকে সেটা ভিন্ন কথা কিন্তু দাওয়াত কবুল করা এটা নবীদের সুন্নত হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপার হাদিসে আছে কানান নবী ও আলহি সালাম ইউজিবু দাওয়াত আল আব গোলাম যদি নবীজিকে দাওয়াত করতেন নবীজি তার দাওয়াতে যাইতেন বুঝা গেল দাওয়াতের মধ্যে কোনো বাছাবাছি না করে সমাজের যেই হোক আপনাকে দাওয়াত দিয়েছেন আপনি তার দাওয়াতে সাড়া দেওয়া এটা নবীর সুন্নত কোনো মসিবতে পড়ে আপনাকে ডাক দিয়েছে আপনি সেখানে গিয়ে তাকে মসিবত থেকে উদ্ধার করতে হবে এটা মুসলমানের হক আল্লাহর নবী হাদিসে বলেছেন কোন মুসলমান ভাই যদি অপর মুসলমান ভাইয়ের জরুরত পুরা করার জন্য চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দশ বছর কবুল এতেকাবে সওয়াব তার আমল্লামা লিখে দিন একটু উপকার যদি করার চেষ্টা করে আজকে তো ভাই <clears throat> অন্যের ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা গত কিছুদিন আগে আমি বলেছি মানুষের অন্তর এমন শক্ত হয়ে গেছে অন্যের বিপদ দেখলে মানুষ এখন হাসা হাসি করে সমবেদনা প্রকাশ করা দুঃখ প্রকাশ করা এটা তো অনেক দূরে চলে গেছে এখন নাই এগুলো ডক্টর ইকবাল বলেছেন মিতাওয়া কুদ বেজমা শুধু মিতাওয়ানি গৌসে ওয়াক মিতাওয়া কুদ বেজমা শুধু মিতাওয়ানি গৌসে ওয়াক হারচে খাহি মিতাওয়ানি শুদ্ধযুদ ইনসা সুদান চিত্তে ইনসানি তাপিদন দর্গমে হাম সায়গা আচ্ছা মুমে নজদে দরবাজে এদিন বেরিয়া সুদান ডক্টর ইকবাল বলেছেন তুমি একজন কুতুব হতে পারবে মি তাওয়া কুতুবে জমা সুদ একজন গাউস হতে পারবে একজন পীর হতে পারবে তুমি একজন হাই লেভেলের মানুষ তুমি হতে পারবে কিন্তু প্রকৃত মানুষ তুমি হতে পারবে না প্রকৃত মানুষ তখনই হবে যখন অন্যের দুঃখে তুমি দুঃখী হবে তখনই হবে তুমি কি প্রকৃত মানুষ আর মানুষ কাকে বলে যার ভিতরে মানবতা আছে তাকেই তো মানুষ বলে যার ভিতরে মানবতা নেই সে তো মানবের আকৃতি ধারণ করেছে বটে কিন্তু প্রকৃত মানুষ সে এখনো হয় নাই আজকে আমাদের থেকে মানবতাটি যেন বিদায় নিয়ে হিংস্র পশুর স্বভাব চরিত্র আমাদের ভিতরে চলে আসছে আল্লাহ তো বলেই গেছেন উলাইকা কালান আম বালহু মাজল একজন কুকুর কুকুরকে কামড়াতে চিন্তা করে একজন মানুষ একটা সাপ মারতে চিন্তা করে কিন্তু মানবতা এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন একটা মানুষ মানুষকে তার গায়ে হাত দিতে কখনো তার ভিতরে দয়া আসে না এমন হয়ে গেছি আমরা ভাই এই জন্য হুজুর ফাদ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন তোমার মুসলমান ভাই যদি তোমাকে কোনো কাজে ডাক দেয় আর সময় সুযোগ যদি তোমার হাতে থাকে তুমি তার ডাকে সাড়া দিতে হবে এটা মুসলমানের হক এটা সে তোমার কাছে পাও না নাম্বার তিন ওয়াইজাস্তান সহাগা পান সহলা হুজুর পাক সাল আলহি ওসাল্লাম বলেছেন তোমার কাছে যদি তোমার কোনো মুসলমান ভাই উপদেশ চায় তুমি তাকে সদুপদেশ দিবে সদুপদেশ দেওয়া এটা মুসলমানের হক কলা রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম ইন্নাল মুস্তাসারা মৌতামানু যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার আজকে তো আমরা এমন হয়েছি কোনো মানুষ যদি সমাজের আমার কাছে কোনো কাজের পরামর্শ চায় আমি এমন একটি পরামর্শ তাকে দিই যে পরামর্শ মতে চললে ওই লোকটি বিপদে পড়ে সব পরামর্শ আমরা কখনো অপরকে দেওয়ার চেষ্টাই করি না অথচ এটা মুসলমানের হক ওয়াইজাস্তান সহাকা সহলা উপদেশ চাইলে তুমি তাকে সদ উপদেশ দিবে পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দিবে এটা নবী মুসলমানের হক বলে আখ্যায়িত করেছেন যে আয়াত আমি খুদ্বায় পড়েছিলাম হজরত সুলাইমান আলাইহি সালাম যখন ষাট হাজার বাহিনী নিয়ে কুর্সিতে আরোহণ হয়ে কোথাও যেন যাচ্ছিলেন হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নাম কলাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলুদখুলু মাসাকিনাকুম তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল একটি পিপিলিকা বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ কর অন্যথায় সোলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে খুব লক্ষ্য করার বিষয় একটি পিপিলিকা অপর ফিকিলিটিয়াদেরকে উপদেশ দিয়েছে যে তোমরা গর্তে প্রবেশ করো কারণ সুলাইমান এবং তার বাহিনী আসতেছে তোমাদেরকে পদতুলিত করবে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে দেখেন একটি পিপিলিকা অন্য পিপিলিকার উপর কেমন দয়াবান তাদেরকে একটি পরামর্শ দিল যে গর্তে ঢুকো তোমরা এই পিপিলিকার কথাটি পরামর্শ উপদেশটি আল্লাহ রব্দুল আলমের কাছে এমন পছন্দ হয়েছে আল্লাহ পাক সুরাতুল নাম পিপিলিকার নামে একটি সুরে কোরআন কারিমি লিখে দিয়েছেন সোভান আল্লাহ এই জন্য আমার ভাইরা কোন মানুষ যদি আমার কাছে উপদেশ চায় পরামর্শ চায় আমি তাকে সৎ পরামর্শ সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করব এটা মুসলমানের হক ওয়াইজা আতাসা পাহামিদাল্লাহা পাশামিতুহু চার নাম্বার কোন মুসলমান ভাই যখন হাসি দিবে হাসি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যে মুসলমান ভাই শুনবে সেই ইয়ার হামুকাল্লহ এটাও বলতে হবে মাতালাটা কি বুঝেছেন আপনারা হাসি দাদা যখন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে এই আলহামদুলিল্লাহ যে মুসলমান ভাই শুনবে সে বলতে হবে ইয়ার হামুকাল্লহ এটা বলা ওয়াজিব বলা মুসলমানের হক ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ আলাই বড় একজন ইমাম হাদিসের একটি কিতাব লিখেছেন আবু দাবুদ শরীফ নামে ওই হাদিসের কিতাবে চার হাজার আটশো হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ আলাই জলপথে সমুদ্র দিয়ে একবার নৌকায় আরোহণ হয়ে কোথা যেন যাচ্ছিলেন হঠাৎ তিনের কানে আলহামদুলিল্লাহ এই শব্দটি এসেছে তিনি ছিলেন সমুদ্রের মাঝখানে নৌকার মধ্যে তিনার কানে আলহামদুলিল্লাহ এই শব্দটি এসেছে তিনি চিন্তা করল মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে এখানে তো কোনো মানুষকে দেখছি না সম্ভবত ওই যে পাহাড় দেখা যায় মনে হয় পাহাড়ের পদদেশে কোনো মুসলমান থাকতে পারেও সে হাসি দিয়েছে এবং বলেছে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলার পরে তো ইয়ারহামুকাল্লাহ বলা এটা হক সুতরাং নৌকাওয়ালাকে বলেছে ও নৌকাওয়ালা তোমার সঙ্গে তো আমার সাথে চুক্তি হয়েছে ওই দিকে যাওয়া তোমাকে আরো একটি দেড়হাম আমি অতিরিক্ত দিব তুমি দয়া করে নৌকাটিকে ওই পাহাড়ের কাছে নিয়ে যাও আমি একটা মুসলমান ভাই হাসি দিয়েছে তার হাসির উত্তরটি আমি দিয়ে আসি একটু ওইদিকে নিয়ে যাও তোমার নৌকাটা কয় দেড়হাম দিয়ে এক দেড়হাম ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ হালাই পাহাড়ে উঠে দেখলো যে এক লোক কাজ করতেছে আসলে সে হাতি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে ওই লোকটার কাছে গিয়ে ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ আলাই বলেছেন ইয়ার হামুকাল্লাহ কি বলেছেন ইয়ার হামুকাল্লাহ হাতিদের আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে আসছে মাত্র উত্তর দিয়ে যখন নৌকায় আবার উঠলেন হঠাৎ করে গায়ে একটা আওয়াজ আসে ইয়া আহলা সাফিনা ইন্না আবা ইস্তারল বিদারহাম ও নৌকাবাসীরা তোমরা জেনে নাও ইমাম আবু দাউদ এক দেরামের পরিবর্তে জান্নাতকে ক্রয় করে ফেলেছেন সুবহানাল্লাহ এক দেরামের পরিবর্তে জান্নাতকে ক্রয় করে ফেলেছেন এই জন্য আমার ভাইরা ফাঁসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো এটা বলা সুন্নত তবে আলহামদুলিল্লাহ যদি কোনো মুসলমান ভাই শুনেন আপনাকে বলতে হবে তার উত্তরে ইয়ার হামুকাল্ল এই কথাটা আপনাকে বলতেই হবে ফাঁসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত এক বৈজ্ঞানিক ডাক্তার মুসলমানের হাসি নিয়ে গবেষণা শুরু করেছে যে মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন পড়ে আলহামদুলিল্লাহ সাধারণত কোন নিয়ামত অর্জিত হওয়ার পরে পড়া হয় কিন্তু হাসি দেওয়ার পরে কি নিয়ামত আসছে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার যুক্তিটা কি হাসি নিয়ে তিনি গবেষণা শুরু করেছেন গবেষণা করতে করতে তিনি আর গবেষণার মেশিনে ধরা পড়েছে একজন মুসলমান যদি একবার হাসি দেয় একটি হাসির সাথে তার দেহ থেকে তিন হাজার রূপ জীবাণু বেরিয়ে যায় সুভান একটি হাতির সাথে তিন হাজার রোগ জীবাণু মানুষের দেহ থেকে বেরিয়ে যায় মানুষ হাতি সাধারণত একটি দেয় না দুইটা দেয় কমপক্ষে অনেকে আরো বেশি দেয় দুইটা হাতি দিলে আরো ছয় হাজার আরো তিন হাজার তো দুইটা হাতি দ্বারা ছয় হাজার রোগ জীবাণু দেহ থেকে বেরিয়ে গেছে আচ্ছা বলেন এই যে ছয় হাজার রোগ জীবাণু তার দেহ থেকে বেরিয়ে গেছে তার জন্য কি কোনো ডাক্তারের ফিস দেওয়া লাগছে সিরিয়াল করা লাগছে ওষুধ ক্রয় করা লাগছে কিছুই তো লাগে না শুধু ঘরে বসে দুইটা মাত্র হাসি দিয়ে ছয় হাজার রোগ জীবাণু তার দেহ থেকে বেরিয়ে গেছে এটা কি একটা নিয়ামত পাওয়া নয় এই জন্য তিনি বলছেন অস্ত এই জন্যই তো মুসলমানের নবী চোদ্দ শত বছর পূর্বে মুসলমানদেরকে বলে দিয়েছেন যে তোমরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে তার গবেষণা কিন্তু এখনো শেষ হয়নি গবেষণা চালাইল কিরে মুসলমানের নবী যখন ফাঁসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ দেওয়ার বিধান উন্মতির উপর জারি করেছেন তখন তো এ ধরনের মেশিনারি ছিল না অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না তাহলে তিনি কিভাবে এটা আজ করেছেন বুঝতে পেরেছেন যে হাতি দিলে মানুষের দেহ থেকে রোগ জীবাণু বেরিয়ে যায় এটা তিনি কিভাবে বুঝছেন নিশ্চয় তিনি সত্য নবী এই জন্য আল্লাপাক উনাকে জানিয়ে দিয়েছেন তাই ওই বৈজ্ঞানিক ডাক্তার নিজে নয় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে মুসলমানের হাসির উপর একজন বৈজ্ঞানিক গবেষণা করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই জন্য আমার ভাইরা হাসি দেওয়ার পরে আমরা আসতে বলবো কারণ আপনি যদি জোরে বলেন যে আলহামদুলিল্লাহ শুনলে আবার কি পড়তে হয় এটা অপর মুসলমানের জানা নাও তো দেখতে পারে এই জন্য আসতে বলবেন হ্যাঁ যদি জানা লোক থাকে সেখানে আলহামদুলিল্লাহ আওয়াজ দিলেন কোনো সমস্যা নেই তবে আসতে বলা ভালো ওয়াইজা মারিজা পা পাঁচ নাম্বার মুসলমানের হক একজন মুসলমানের উপর আরেক মুসলমানের হক সে যখন রুগী হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে পাউদহু তুমি তার সেবা শুশ্রূষা করবে মুসলমান রুগী হয়ে যাওয়ার পরে সেবা শুশ্রূষা করা এটা মুসলমানের হক আমার ভাইরা সেবা শুশ্রূষা আমরা কিভাবে করব হুজুর ফাজ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইজা দাখল তুম আলাল মারিজ ফানাপিসু লাহু ফি আজালি ফাইন্না যালিকা লা ইয়ারদু শাইআন ওয়া ইয়াতিমু বিনাফসি তুমি যখন কোনো রোগীকে দেখার জন্য যাবে সর্বপ্রথম তোমার কাজ হবে তাকে অভয় দিবে সান্ত্বনা দিবে যে ভাই তোমার যে রোগ এটা মেজর কোনো রোগ মনে হচ্ছে না আমার কাছে এটা একবার সহজ এটা আমার এক চাচাতো বাইরে হয়েছে আমারও হয়েছে এটার চিকিৎসা আছে তুমি কোনো টেনশন করবে না ফানাপ পিছু লাহুফি আজালি রুগীর কাছে যাওয়ার পরে রুগীকে সান্ত্বনা দিবেন সর্বপ্রথম কাজ এমন কেন না হয় রুগীর কাছে যাওয়া মাত্রই আপনি ওপারে হাত দিয়ে বলছেন বাপরে বাপ এত বড় মারাত্মক রোগ তোর বাঁচতে তো মনে হয় আর পারবি না এমন কথা বলবেন না তাকে সান্ত্বনা দিবেন কারণ তোমার এই সান্ত্বনা যদি তার জন্য মৃত্যু অবতারিত হয়ে থাকে তোমার এই সান্ত্বনা কখনো মৃত্যুকে কখনো কি মৃত্যুকে তার থেকে প্রতিহত করতে পারবে না কিন্তু ওই লোকটা তো অন্তরের দিক একটু কি হবে খুশি হবে সান্ত্বনা দেওয়ার কারণে তোমার মুসলমান ভাই খুশি হবে মুসলমান ভাইয়ের অন্তরকে খুশি করার জন্য নবী বলেছেন বাসিরু ওলা তুনাপ্তিরু একজন মুসলমানকে সুসংবাদ দাও অন্তরকে খুশি করো কেন দিলবদস্তা ওরকে হজ্জে আকবরাত দিল বদস্তা ওরকে হজ্জে আকবরাত সদা যারা কাবা এক দিল বেহতরাত কাবা বুনিয়া দেখলিলে আদরাত দিল গুজার গাহে জ্বলিলে আকবরাত একজন মানুষকে মানুষের অন্তর যদি খুশি করতে পারো আল্লাহ পাক তোমাকে একটি কবুল হজের সওয়াব দান করবে এই জন্য রুগীর কাছে যাবেন তাকে খুশি করে দিবেন যে মাশাল্লাহ আরে কোনো সমস্যা নেই টেনশন করার কোনো কারণ নেই তোমার এই রোগ থেকে তুমি অচিরেই সুস্থ হয়ে যাবে সান্ত্বনা দিবেন তাকে আল্লাহর নবী বলেন আল্লাহ কলা আলিমতা মারিজা আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক কাল কেমতের দিন তার বন্দাদেরকে সম্বোধন করে বলবে হেরে আমার বান্দারা হেরে আমার বান্দারা ইন্নি মারিস্তু আল্লাহ পাক বলবেন হে আমার বান্দারা আমি অসুস্থ হয়েছি কিন্তু তুমি আমাকে দেখার জন্য আসো নাই আমার সেবা শুশ্রূষা করার জন্য আসো নাই তখন বান্দা বলবে আল্লাহ আপনার তো কোনোদিন রোগ হয় নেই আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা করার জন্য যায় কি বলছেন আল্লাপাক বলবে আমি অসুস্থ হয়েছি কিন্তু আমাকে দেখার জন্য তুমি আসো নাই বন্দা বলবে আল্লাহ আপনি তো আল্লাহ আল্লাহর কি আবার অসুখ হয় নাকি কই আপনি অসুস্থ হয়েছেন এটা আমি জানি না পেরে বান্দা তোমার বাড়ির পাশের লোক অসুস্থ হয়েছে তুমি জানো যদি ওই লোকটাকে তুমি দেখার জন্য যাইতে অবশ্যই সেখানে আমি আল্লাহকে তুমি পায়া যাইতা তোমার ভাইকে যদি দেখার জন্য যাইতে তুমি আমাকে ওখানে তুমি পেয়ে যাইতে এই জন্য আমার ভাইরা কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় দেখা করার জন্য যাওয়া এটা নবীর শূন্য যেটা মুসলমানের হক যাব কিভাবে নবী বলেছেন রুগীকে যখন দেখার জন্য যাবে উত্তম পোশাক গায়ে দিয়ে কখনো রুগীর বাড়িতে যাইবে না একবার জামাটাকে খুব ইস্তারি করে শ্বশুর বাড়িতে জানলে যায় ওইভাবে যাবে না অনারম্বর একবার সাদা সিদা বেছে তার বাড়িতে যাবে কেন তুমি যদি উত্তম পোশাক গায়ে দিয়ে রুগীর বাড়িতে যাও বেচারার মন ছোট বাহারে আমি অসুস্থ এরা মনে হয় খুব সুখে আছে দেখো একজনের পাঞ্জাবির বাহার আর শার্টের কি বাহার তার মনটা কি হবে ভেঙে যাবে এই জন্য রুগীর বাড়িতে যাবেন সেজে গুজে না একবার সাদা সিদা পাবে রুগীর বাড়িতে যাবেন যাওয়ার পরে রুগী যে ব্যাডে সাইত ওই ব্যাডে যদি জায়গা থাকে ওই বিছানায় যদি জায়গা থাকে একটু বসবেন অনেকে আমরা কি করি রুগীর বাড়িতে যাওয়ার পর ওই পঞ্চাশের দূরে দাঁড়িয়ে থাকি ইতস্ত লাগে রুগীর গায়ের থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে বা এমন মারাত্মক রোগ আপনার সহ্য হয় না এই জন্য পঞ্চাশের দূর থেকে দাঁড়িয়ে তার খবরা খবর নেয় না যদি জায়গা থাকে সুযোগ থাকে রুগী যে বিছানায় সাইত ওই বিছানায় গিয়ে কিছু সময়ের জন্য হলেও বসবেন তাহলে ওই বেচারা মন একটু বড় হবে তারপরে রুগীর রোগ দেখে কখনো চেহারা মলিন করবেন না চার নাম্বার কাজ রুগীর কাছে যাওয়ার পর বলবেন ভাই তুমি আমার জন্য একটু দোয়া করিও রুগীর থেকে দোয়া চাইবেন রুগীর থেকে আল্লাহর নবী বলেন ফেরেস্তাদের দোয়া যেমনিভাবে সরাসরি কবুল হয়ে যায় রুগী যদি কোনো মানুষের জন্য দোয়া করে সেটাও সরাসরি কবুল হয়ে যায় রুগী দোয়া করলে সেটা কি সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এই জন্য রুগীকে বললেন ভাই আমার জন্য একটু দোয়া করিও পঞ্চম নাম্বার হোক রুগীর কাছে যাওয়ার পরে তার কোপালের মধ্যে এভাবে বাম হাত রেখে একটা দোয়া সাতবার পড়বেন আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াক আবার বলি আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াস এই দোয়াটি রুগীর কোপালে বাম হাত রেখে সাতবার করতে হবে পড়ার পরে একবার বলবেন লাভ বাসা তহুর ইনশাআল্লাহ সমস্যা নেই তুমি ভালো হয়ে যাবে এই দোয়াটি যদি পড়েন কি লাভ হবে আল্লাহ নবী বলেন এই লোকটার জন্য যদি মৃত্যু অবতারিত না হয় তোমার এই দোয়া পড়ার কারণে ওই লোকটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন সুভান একটা রোগী সুস্থ হোক এটা কি আপনার চান না চাইতে হবে এটাই মুসলমানের দায়িত্ব এই জন্য এই দোয়াটি পড়বেন মাশাল্লাহ এই দোয়াটির জীবনে আমরা কোন রুগীর কোপালে হাত রেখে পড়েছি কিনা আমার মনে হয় না আল্লাহর কিছু বন্ধা থাকতে পারে পড়তে পারেন হয়তো অনেকে আমরা জানি না যে রুগীকে দেখতে গেলে কি পড়তে হয় হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেছেন তুমি একজন রুগীকে যখন দেখার জন্য গিয়েছ পঞ্চাশ হাজার টাকার উপটোকন নিয়ে গেছো তার জন্য আপেল বেদানা নাশপতি পর্তুগাল ফল ফ্রুট তুমি নিয়ে গেছ কিন্তু এই দোয়াটি তুমি পড়ো নাই আশরাফ আলী থানবী বলে তুমি এই রুগীর জন্য কিছুই করো নাই পঞ্চাশ হাজার টাকার ফল ফ্রুট নিয়েছো তাতে কি হয়েছে কিন্তু তুমি এক পয়সার কোন হাদিয়া উপটোকন তার জন্য নিতে পারো নাই কিন্তু এই দোয়াটি তুমি তার কপালে হাত রেখে সাতবার করে এসেছ থানবির রহমদুল্লাহ আলে বলেন তুমি সব হক তার আদায় করেছ সোবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা অনেকে আমরা এই দোয়াটি জানিও না যে রুগীকে দেখতে গেলে কি দোয়া পড়তে হয় এই জন্য ওলামা একরামে স্মরণাপূর্ণ হয়ে আমরা ওদের থেকে দোয়াটি একটু শিখে নিব রুগীর থেকে দোয়া চাইবেন ফেরেস্তার মতো তার দোয়া কবুল হয় রোগ হওয়া এটা কত বড় নিয়ামত আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দান আকবর কাতুম কতবাতে লিখেছেন একটা রুগীর রোগ অবস্থায় রোগে আক্রান্ত হয়ে যখন হু হা করে অনেক সময় রোগ সহ্য করতে না পেরে তার মুখ দিয়ে হু হা শব্দ বেরিয়ে যায় অনিচ্ছাকৃতভাবে যে যতবার হু হা তার মুখ থেকে বের হবে উঠতে থাকবে তিনি বলেন রুগী যখন রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার মারে মাঝে মাঝে যতবার চিৎকার মারবে কালিমাটি পড়লে যে সওয়াব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামা ওই সব লিখতে থাকে কত বড় সওয়াব এই জন্য আমার ভাইরা রুগীকে আমরা দেখতে যাব রুগীকে দেখতে যাব এটা দেখা সুন্নত বেলে হুজুর আমরা যদি দেখতে যাই আমাদের কি লাভ রুগীর লাভ না বুঝছি রুগীর অনেক লাভ হবে আমাদের কি লাভ আল্লাহর নবী বলেন মান আদা মারিজ নাদা মুনাদিম মিনাস সামা তিবিতা ওয়াতাবা মামসাত ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতে মানজিলা নবীজি বলেছেন কোন মানুষ যদি একজন রুগীকে দেখার জন্য যায় যাওয়ার সাথে সাথে একজন ফেরেশতা আসমান থেকে ডাকতে থাকে ওরে আল্লাহর বান্দা তিবিতা তুমি মোবারক হও মোবারক হও তুমি এবং মোবারক হোক তোমার এই পথ চলা তুমি এই রুগীকে দেখার জন্য যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমী তোমার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করে ফেলেছে রুগীকে দেখার জন্য যাওয়ার সাথে সাথে আল্লাহ আমার আর আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সুহান আল্লাহ কি বলিল নবী আরো বলেছেন মামিন মুসলিম মুসলিমান গুদুয়া ইল্লা আলাইহি সাবুন আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া ওমান আদা আলাইহি আলফা মালাকিন হাত্তা আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি তার মুসলমান ভাইকে সকাল বেলায় দেখতে যায় তার মুসলমান ভাইকে যদি সকাল বেলায় দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার নিষ্পাপ ফেরিস্তা তার মাতৃরতের দোয়া করে ঠিক তেমনি ভাবে আমার কোন মত যদি সন্ধ্যাবেলা কোনো রুগীকে দেখতে যায় মাত্র একবার দেখতে গিয়েছে তার পরিবর্তে সকাল পর্যন্ত সত্তর হাজার নূরের ফেরিস্তা তার মাতৃরতের দোয়া করে আমার ভাইরা এই জন্য রুগীকে কমপক্ষে দৈনিক সকালে একবার সন্ধ্যে একবার আমরা দোয়ার জন্য কত বড় বড় ফিসিয়াবের কাছে যাই যে হুজুর একটু দোয়া করেন অনেক অনেক ফির তালাশ করি দোয়ার চাওয়ার জন্য ঠিক না কিন্তু আপনি যদি একজন রুগীকে দেখতে যান আপনার জন্য দোয়ার রিজার্ভ হয়ে গেছে মানুষ মানুষের কাছে আপনি দোয়ার জন্য যান মানুষের গুণা আছে মানুষ বলে উঠতে নয় কিন্তু ফেরেস তারা কি কখনো ভুল করে ফেরেস তারা কি কখনো গুণা আছে ওদের গুণা নাই একজন রুগীকে যদি দেখতে যান সত্তর হাজার ফেরেস্তা একজন নয় দুজন নয় আপনার জন্য দোয়াই করতে থাকে পাঁচ নাম্বার হক গেল ছয় নাম্বার হক ওই যা মাতা পাত্তা বেহু কোনো মুসলমান ভাই যদি মারা যায় মারা যাওয়ার পরে তার জানাজার নামাজ অংশগ্রহণ করা এটা মুসলমানের হক কথা কি বুঝতেছেন আপনারা মুসলমান ভাইয়ের জানাজাতে যাওয়া এটা আরো হক মুসলমানের কি লাভ হবে আপনি যদি মুসলমান ভাইয়ের জানাজাত যান তিরিমিদি শরীফের হাদিস কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইত্তাবা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা ওয়া কানা মাহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি কুল্লু কিরাতিন মিসলু উহুদ ওমান সাল্লা সুম্মা রাজা তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাত আল্লাহর নবী বলেছেন কোন মুসলমান ভাই যদি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে মুসলমান ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে জানাজার নামাজের পরে কি কাজ শেষ না আরো কিছু কাজ আছে তার কাজ আছে না খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত যাওয়া এটা আরো একটি কাজ তিন নম্বর কাজ মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করা এটা তিন নম্বর কাজ জানাজার নামাজ এক কাজ খাটের পিছনে পিছনে যাওয়া আরো কাজ মাটি দেওয়ার কাজে শরিক হওয়া এটা তৃতীয় নম্বর কাজ আল্লাহর নবী বলেন এভাবে যদি তুমি জানাজার নামাজ পড়তে পারো খাটের পিছনে পিছনে কবর পর্যন্ত যায়া আবার মাটি দেওয়ার কাজে শরিক হতে পারো তোমার আমল নামায় দুই কি রাত সওয়াব লেখা হয়ে যাবে সাহাবাইকরাম বলেছেন হুজুর দুই কিরাত সওয়াব কিরাত মানে কি মাল কিরাত কিরাত কি আল্লাহর নবী বলেন এরে সাহাবিরা কুল্লু কিরাতি মিসলু উহুদ কিরাত মানে উহুদ পাহা কিরাত মানে কি বলেন উহুদ পাহা উহুদ পাহা কি আপনারা দেখেছেন যারা হস করেছেন এটা মদিনার একটি পাহাড়ের নাম উহুদ পাহা হাজি সাহেবগণ অবশ্যই দেখেছেন মদিনার একটি পাহাড় উহুদ পাহা এক কিতাবে পেয়েছি এই উহুদ পাহাড় লম্বা হচ্ছে ছয় মাইল কয় মাইল আর উচ্চতা হচ্ছে সাড়ে ছয় হাজার ফিট মদিনার কোন পাহাড় মাটির নয় মদিনার সব পাহাড় হচ্ছে কিসের বলেন পাথরের তার মানে কি দাঁড়া নবী বলেছেন এরা আমার সাহাবিরা যদি মুসলমানের জানাজার নামাজ অংশগ্রহণ করতে পারো আবার খাদের পিছনে পিছনে কবর পর্যন্ত যায়া মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে পারো উহুদ পাহাড় যে পরিমাণ ভারী উহুদ পাহাড় যে পরিমাণ ভারী এরকম ভারী একটা ন্যাক তোমার ন্যাকের পাল্লায় তুলে দেওয়া হবে উহুদ পাহাড় কি পরিমাণ ভারী যে পাহাড় লম্বা ছয় মাইল দৈর্ঘ্য আর কষ্ট হলো সাড়ে ছয় হাজার ফিট ওই পাহাড়ে কত কোটি বিলিয়ন মন সাতর হবে এটা ক্যালকুলেটারে আসবে ভাই মনে হয় আসবে না যে জানা যারা নামাজ যদি পড়তে পারে উহুদ পাহাড় যে পরিমাণ ভারী একটা ভারী সাওয়াব আপনার ন্যাকের পাল্লায় তুলে দিবে আবার যদি কবর পর্যন্ত যান আরো একটা হুদ পাহাড় কবর দেওয়ার কাজে যদি শরিক হন আরো একটি হুদ পাহাড় আপনার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিন সুবান মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই সার হে মেসকাত মেরকাত শরীফ লিখেছেন শেখ একটি ঘটনা লিখেছেন কালকে আমাদের দিন একটি বান্দার আমল নামা যখন মাপ দেওয়া হবে আমল নামায় কোনো ন্যাক বলতেই থাকবে না গুনাকে গুণা তার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে তাকে এখন জাহান্নামে যেতে হবে হঠাৎ একজন ফেরিস্তা তার নেকের পাল্লা একটি পোটলা রাখবে পোটলা পোটলা রাখার সাথে সাথে তার নেকের পাল্লা বাড়ি হইয়া তার জন্য জান্নাতের ফয়সলা হয়ে যাবে সোভার আল্লাহ মানুষ অনেক সময় অতি খুশিতে কাঁদে ও বন্দা কান্না শুরু করবে যেহেতু কিছুক্ষণ আগে তার জন্য ফয়সলা হয়েছে জাহান নাম কিন্তু একজন ফেরিস্তা তার নেকের পাল্লা একটা পোটলা রাখার কারণে তার জন্য এখন জান্নাতের ফয়সলা হয়ে গেল এটা তো তার জন্য মহা খুশির কি বিষয় জানতে থাকবে আর বলবে ফেরিস্তা কি রেখেছো আমার আমল নামায় ফেরিস্তা বলবে রে বান্দাব হাজা কাপ্পু তোরা অবিন আল আলকৈতাহু আলা কবিরি রজলিম মুসলিম এরে বান্দা এটা অন্য কিছু নয় ওই যে তোমার এলাকায় একটা লোক মারা যাওয়ার পরে তাকে কবর দেওয়ার কাজে তুমি অংশগ্রহণ করেছিলে কবর দেওয়ার সময় তুমি তিন মুষ্টি মাটি তার কবরে রেখেছিলে প্রথম মুষ্টি রাখার সময় পড়েছিলে মিনহা কলা কেনা গুম দ্বিতীয় মুষ্টি রাখার সময় পড়েছিলে অমিনহা অফিহা নয় দুকুম তৃতীয় মুষ্টির সময় বলেছিলে অমিনহা নখরি জুকুম তার তার নখরব এরে বান্দা যে তিন মুষ্টি মাটি তুমি তোমার ভাইয়ের কবর রেখেছিলে ওই তিন মুষ্টি মাটি আল্লাহ পাক এটাকে নষ্ট করে নাই আজকে তোমার বিপদের দিন কঠিন সময় তোমার নেকের পাল্লায় ওই মাটিগুলো দিয়া তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে এই জন্য আমার ভাইরা কোন মুসলমান ভাই যখন মারা যাবে আর জানাজার এলান শুনবো আমার উপর হক যদি সময় সুযোগ আমার থাকে তার জানাজার নামাজে আমি অংশগ্রহণ করব জীবনে ইচ্ছাকৃতভাবে কত জানাজার নামাজ আমরা ছেড়ে দিয়েছি ঠিক না ভাই ইচ্ছাকৃত ভাবে হয়তো আমার গুম নষ্ট হবে না হয় পাঞ্জাবি ফলটাইতে হবে না হয় আমাকে গোসল করতে হবে একবার বাড়ির সামনে জানাজার নামাজ কিন্তু আমি ঘরে বসে রয়েছি ল্যাপ মোড়া দিয়ে দাঁতে করে আমাকে কেউ না দেখে কত জানাজার নামাজ আমরা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিয়েছি এই জন্য আমার ভাইরা জানাজার নামাজ পড়া এটা অতি স্বভাবের কাজ সুযোগ থাকলে আমরা জানাজার নামাজ পড়ব আর যদি পারেন মুসলমান ভাইকে মৃত্যুর পরে গোসল দেয়াবেন গোসল এটা অন্তত ভয়ের কাজ আসলে ভয় কিসের এই লোকটা তো মরেই গেছে একটা খাঁচা তার দেহটা পড়ে আছে মৃতদেহ গোসল দেয়টা আমরা অনেকেই জানি না কিন্তু গোসল যদি দিতে পারে অনেক সাওয়াব কি সাওয়াব মান গাছালা মুসলিমান পাকাতামা আলাই গুফিরা লাহু আর বাই নামার র নবীজি বলেছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের মৃত্যুর পরে তাকে গোসল দেয়াবে আল্লাহ রব্বুল আলমিন তাকে চল্লিশ বার ক্ষমা করে দিবে কয়বার ক্ষমা করবে যদিও আল্লাহ গুনা মাফ করার জন্য চল্লিশ বার ক্ষমা লাগে নাকি নাকি একবার মাফ করলেই কাম শেষ কিন্তু তাকে আল্লাহ চল্লিশ বার কি করবেন বলেন এই জন্য আমরা গোসল দেওয়ানোর চেষ্টা করি নাম্বার দুই কাফন কাপড় পরার এটা অনেকে আমরা জানি না কাফন কাপড় কিভাবে পরায় ওই যে প্রত্যেকটা এলাকাতে নির্ধারিত কিছু লোক থাকে ওরাই গোসল দেয় ওরাই কাপড় কাপড় পরায় আপনি যদি কাপড় কাপড় পরাইতে পারেন কোন মানুষ যদি তার মুসলমান ভাইকে কাপড় কাপড় পরাইয়া দেয় আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের দিন জান্নাতে তাকে রেশমি কাপড় পরাবে আল্লাহ তাকে রেশমি কাপড় পরাবে আর আপনি দুনিয়াতে মৃত বাইরে পড়াছেন থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ছত্রিশ আটশো একশো চল্লিশ টাকা দামের কাপড় না কবর খনন করা এটা আরো একটি খাওয়া মান হাফারা কবরান বানাল্লাহু বাইতেন ফিল জান্নাহ নবী বলেছেন তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের জন্য একটা কবর খনন করে দিতে পারো একটা কবর খনন করে দিতে পারো তুমি যদি তোমার মুসলমান ভাইয়ের জন্য মাটির একটি ঘর তৈরি করে দিতে পারো আল্লাহ তোমার জন্য স্বর্ণ এবং মণিমুক্তা দিয়ে জান্নাতে একটি ঘর তৈরি করবে কত স্বভাব জান আমার ভাইরা বলেন তো এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টা হক বলেন ছয়টা হক এক নাম্বার হক দেখা মাত্রই তাকে কি দিতে হবে এটা মুসলমানের এক নাম্বার হক আজকে সালামের কথা সমাজ থেকে উঠে চলে গেছে আমি আপনাকে দেখলে ভয় লাগে না জানি অস্ত্র ঠেকান কিনা আমাকে আমার ভাইরা আসুন পরস্পর এভাবে দেখা মাত্রই সালামের প্রচার প্রসার করুন দেখবেন সমাজ থেকে সমূলে অশান্তি উৎখাত হয়ে যাবে ঠিক না বেটি সালাম দিব আমরা এক নাম্বার হক দ্বিতীয় নাম্বার হক মুসলমান ভাই ডাক দিলে তার ডাকে সাড়া দিবেন তিন নাম্বার হক উপদেশ চাইলে তাকে সদ উপদেশ দিবেন চার নাম্বার হক হাতি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে আপনি কি বলতে হবে তার উত্তরে ইয়ার হামুকাল্লাহ পাঁচ নাম্বার হক কোনো মুসলমান বা যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখার জন্য যাবেন ছয় নাম্বার হক কোনো মুসলমান বা এর মৃত্যুর পরে সুযোগ থাকলে তার জানাজার নামাজে যাবেন এই ছয়টা হক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আপনারা যারা সুন্নত পড়েন না সেটা সুন্নত পড়েন নমা না ইল্লাল বালাকুম